কলরব কলরব কলরব কলরব কলরব কলরব মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা বিসমিল্লাহির রহমানির রহিম বদলে যাওয়া বলা সহজ করা খুব কঠিন নদীর স্রোতের বিরুদ্ধে টর্নেডোর গতির বিরুদ্ধে চলা যেমন কঠিন তেমনি কঠিন এক বিরুদ্ধ স্রোতের সমাজে স্রোত ডিঙিয়ে চলা মানুষ প্রচলনের স্রোতে গা ভাসাতে অভ্যস্ত সমাজ যখন বিষাক্ত হয়ে পড়ে অন্যায়ের বিষে তখন ন্যায়ের বর্ম দিয়ে নিজেকে রক্ষা করা খুব প্রয়োজন কিন্তু খুব সহজ নয় আর এ দুরূহ কাজটি না করতে পারলে ক্ষতি আমাদেরই দুনিয়া ও আখেরাতের ক্ষতি থেকে রেহাই পেতে আমাদেরকে বদলাতেই হবে বদলাতে হবে আমাদের চরিত্র সমাজের চরিত্র রাষ্ট্রের চরিত্র ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে সৃষ্টি করতে হবে এক নতুন স্রোতধারা এ বিষয়কে অবলম্বন করেই ইসলামী সঙ্গীত শিল্পী সাঈদ আহমাদের পরিবেশনা বদলে যাও বদলে যাও বদলে দাও বদলে যাও বদলে দাও জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী সাঈদ আহমাদের বদলে যাও বদলে যাও